প্যারনবি তোমার তরে হাজারো সালাম প্যারনবি তোমার তরে হাজারো সালাম প্যারনবি তোমার তরে হাজারো সালাম তোমার নূরে আলোকিত তোমার নূরে আলোকিত আধার ঘেরায় পৃথিবী তাম প্যারনবি তোমার তরে হাজার সালাম প্যারনবি তোমার তরে হাজার সালাম তোমার নূরে আলোকিত তোমার নূরে আলোকিত আধার ঘেরা পৃথিবী তাম প্যারনবি তোমার তরে হাজার সালাম প্যারনবি তোমার তরে হাজার সালা রাখলে খুললে তুমি দিনের চাঁদে দিয়ে দিন বিজয়ী উড্ডিন করলে রক্ত জড়িয়ে বন্ধ হৃদয় খুললে তুমি দিনের চাঁদে দিয়ে দিন বিজয়ী উড্ডিন রক্ত ছড়িয়ে বন্ধ হৃদয় খুললে তুমি দিনের চাবি দিয়ে দিন বিজয় উদ্দিন কোলে রক্ত ছড়িয়ে তোমার পে আনন্দিত তোমার পে আনন্দিত উত্থানে জড়ায় সপথ বনাম প্যারা নবী তোমার তরে হাজার সালাম প্যারা নবী তোমার তরে হাজার সালাম তোমার নূরে আলোকিত তোমার নূরে আলোকিত আধার ঘেরায় পৃথিবী তাম প্যারা নবী তোমার তরে হাজার সালাম প্যারা নবী তোমার তরে হাজার সালাম কাপলো বুধর কাপলো কানন কাপলো মরুভূমি পাপের পাহাড় ধ্বংস করে ফুল ফুটালে তুমি কাপলো বুধর কাপলো কানন কাপলো মরুভূমি পাপের পাহাড় ধ্বংস করে ফুল ফুটালে তুমি কাপল বুধর কাপল কানন কাপল মরুভূমি পাপের পাহাড় ধ্বংস করে ফুল ফুটালে তুমি তোমার আগে প্রস্তাবিত তোমার আগে প্রস্তাবিত তোমারে শিলায় ধরণি তমাম পের নবী তোমার তরে হাজারো সালাম পের নবী তোমার তরে হাজারো সালাম তোমার নূরে আলোকিত তোমার নূরে আলোকিত আধারে ঘেরায় পৃথিবী তমাম প্যারানবী তোমার তরে হাজারো সালাম প্যারানবী তোমার তরে হাজারো সালাম প্যারানবী তোমার তরে হাজারো সালাম প্যারান নবী তোমার তরে হাজারো খুদা বান্দে কণ্ঠশিল্পী আবু আইয়ুব আনসারি কথা সুর আবু আইয়ুব আনসারি পরিবেশনায় বিপিএস আনসার শিল্পী গোষ্ঠী প্রযোজনায় আলবদিনা ডট কম সৌজন্যে বিপিএস ফাজুল কোরআন মাদ্রাসা আটটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ইসলামী সঙ্গীতের নতুন অ্যালবাম আবু আয়ুব আনসারের কথা ও সুর এবং কণ্ঠে শীঘ্রই আসছে বিপিএস ব্যাখ্যা শব্দ ধারণে বিপিএস স্টুডিও